السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين সম্মানিত দর্শক শ্রোতা রমজানের এই পবিত্র সময়ে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আল্লাহ রব্বুল আলমিনের বিশেষ সুক্রিয়া কৃতজ্ঞতা যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই রমজান পর্যন্ত পৌঁছার এবং রমজান পর্যন্ত আসার তৌফিক দান করেছেন রমজান তাকুয়া এবং পুণ্য অর্জনের সবাব অর্জনের মাস রমজান সালাত এবং সিয়ামের মাস রমজান যথাযথভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাওয়ার মাস আমরা এই রমজান মাস থেকে পরিপূর্ণ উপকৃত হওয়ার জন্য যেভাবে কিছু ভালো কাজ সবাবের কাজ এবাদতের কাজ করতে হবে কিছু আমল করতে হবে তেমনিভাবে পরিপূর্ণ উপকৃত হওয়ার জন্য কিছু কাজের ব্যাপারে সতর্ক হতে হবে আমুন মেঘমালার মতো সময় তো চলেই যাচ্ছে যদি আমরা সতর্ক না হই কিছু কাজ থেকে যদি বিরত না থাকি তাহলে পরিপূর্ণ স্বভাব অর্জন করা আমাদের জন্য সম্ভব হবে না সে দৃষ্টিকোণ থেকে রমজানে বর্জনীয় কয়েকটি বিষয় আমরা আলোকপাত করার চেষ্টা করব আমরা সকলেই চেষ্টা করব যথাসম্ভব যেন আমরা এ কাজগুলো থেকে বিরত থাকি সর্বপ্রথম যে বিষয়টি সেটি হচ্ছে বিশেষ গুরুত্বের সাথে সকলেই সাহারি করা অনেক সময় আলসেমির কারণে কিংবা বিভিন্ন কারণে আমরা সাহারি থেকে বিমুখ হয়ে থাকি অথচ হাদিসের মধ্যে এসেছে তোমরা সাহারি করো কারণ এই সাহারির মধ্যে বরকত রয়েছে পরিবারে অনেক সময় দেখা যায় ছোট বাচ্চা রোজা রাখার বয়স হয়েছে প্রাপ্ত বয়স্ক কিন্তু আলসিমির কারণে রোজা রাখার জন্য সাহারি খাচ্ছে না বাবা মাও তাকে সাহারি করার জন্য উদ্বুদ্ধ করছে না কিংবা অনেক সময় বড়রাও এ ধরনের আলসিমি করে সাহারি থেকে বিরত থাকে কিংবা ঘুম থেকে উঠতে হবে সেই কষ্টের কারণে ফজরের আগ মুহূর্তে উঠে সাহারি আর করতে পারে না এই যে অসচেতনতা এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং আমাদের সবাইকে সতর্কতার সাথে সাহারি করার জন্য সচেষ্ট হতে হবে তেমনিভাবে একটি বর্জনীয় কাজ হচ্ছে ইফতার পূর্ব সময়ে ভিন্ন কাজে জড়িত হয়ে যাওয়া এবং ইফতারে বিলম্ব করা রসুল করিম সাল আলী ওসাল্লাম বলেছেন ফিতনা মানুষ যতক্ষণ পর্যন্ত ইফতার দ্রুত করবে ততক্ষণ পর্যন্ত সে কল্যাণের মধ্যে থাকবে অতএব দ্রুত করার অর্থ এই নয় যে আমি আগে করে ফেলবো বরং সময় যখন হয়েছে তখন আর বিলম্ব না করা কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের পরিবারে বিশেষত আমাদের মা বোনদের অনেকেই ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের আয়োজনকে কেন্দ্র করে ইফতার তৈরি করাকে কেন্দ্র করে তারা ইফতার অনেক বিলম্ব করে ফেলছে এক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে এবং এই কাজটি পরিহার করতে হবে রমজানে অনেক সময় আমরা দেখা যায় লাইলাতুল কদের তালাশ করি না লাইলাতুল কদের কি জিনিস সেটাও আমরা বুঝতে চেষ্টা করি না এবং এটার গুরুত্ব এটার ফজিলত এবং এটার মহত্ব বড়ত্ব আমাদের কাছ থেকে বিরূপ পেয়ে যায় এটা অবশ্যই বর্জনীয় একটি বিষয় আমাদের সকলকে রমজানে লাইলাতুল কাদের তালাশ করতে হবে খুঁজতে হবে কখন লাইলাতুল কাদের এ বিষয়টি জানতে হবে রসুল করিম সাল আলী ওসাল্লাম নিজে লাইলাতুল কাদের তালাশ করতেন সাহাবা ইকরামকে উদ্বুদ্ধ করতেন নির্দেশ দিতেন কিন্তু আমরা লাইলাতুল কাদের তালাশ করছি না এটি অবশ্যই একটি বর্জনীয় কাজ এবং এ থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে রমজানুল মুবারক আমাদের সামনে এসেছে গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে আমরা সকলেই যেন গিবত করা থেকে পরনিন্দা করা থেকে অন্যের দোষ ত্রুটি পর্যালোচনা করা থেকে বিরত থাকি অন্যকে নিয়ে ব্যস্ত হওয়ার সময় তো এখন নয় আমি নিজে কতটা দ্রুত নৈকট্য অর্জন করতে পারি সে সময়টি এখন আমরা এ ব্যাপারে নিজেদের কান নিজেদের চোখ এবং নিজেদের মুখকে আমরা যথাসম্ভব বিরত রাখতে চেষ্টা করব জাবের রদি আল্লাহ তালু তিনি বলেছেন তুমি যখন রোজা রাখবে তখন তোমার মুখ তোমার চোখ এবং তোমার কান যেন রোজা রাখে অর্থাৎ মিথ্যা শোনা থেকে মিথ্যা বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আবু হরেন রাজি আল্লাহ তালু হাদিসের মধ্যে এসেছে তিনি বলেছেন রসুল করিম সাল আলী ওসাল্লাম বলেন মাল্লাম আকৌল জুর ওয়াল আমাল বিহি যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ ছাড়ল না তার এই অনাহারে থাকা আল্লাহ রব্বুল আলমিনের কোন প্রয়োজন নেই অতএব আমরা সকলেই আল্লাহ রব্বুল আলমিনের জন্য এবং এই রমজানে পরিপূর্ণ উপকৃত হওয়ার জন্য মিথ্যা কথা ছেড়ে দিতে চেষ্টা করি এবং মিথ্যা থেকে নিজেদেরকে দূরে রাখতে চেষ্টা করি রমজানের অন্যতম বর্জনীয় বিষয় হচ্ছে ঝগড়া বিবাদ বর্জন করা কোনোভাবেই কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না বিবাদে লিপ্ত হওয়া যাবে না রাসুল করিম সাল আলী ওসাল্লাম বলেছেন فإذا كان يوم صوب أحدكم فلا يرفث ولا يسخف فإن سابه أحد فليقل إني امرؤ صائم তোমাদের যখন কেউ রোজা রাখবে তখন যেন সে বিবাদে লিপ্ত না হয় ঝগড়া যেন না করে এবং খারাপ কোনো কথা গালমন্দ যেন না করে যদি কেউ তাকে গালমন্দ করে ঝগড়া করতে আসে তাহলে সে যেন বলে দেয় ইন্নিম্র আমি রোজাদার অতএব আমরা সকলেই এ রমজানে ঝগড়া থেকে বিরত থাকব বিবাদ থেকে বিরত থাকব মানুষকে গালমন্দ করা থেকে বিরত থাকব রমজানে অন্যতম বর্জনীয় একটি বিষয় হচ্ছে আমরা অনেক সময় রমজানের অনেক আয়োজন করতে গিয়ে আমরা ফরজকে ছেড়ে দিচ্ছি আমরা ফরজে এবাদত ভুলে যাচ্ছি জামাতে শরিক হওয়া ভুলে যাচ্ছি এই বিষয়টি করা যাবে না অবশ্যই অবশ্যই আমাদেরকে দ্রুত জামাতে যখন আজান হচ্ছে তখন মসজিদে হাজির হয়ে যেতে হবে জামাতে শরিক হতে চেষ্টা করতে হবে এবং এক্ষেত্রে অবহেলা কোনোভাবেই করা যাবে না রমজানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা অনেকেই এই দানের মাসে দান করা থেকে বিরত থাকি বেমানব ভুলে যাচ্ছি যে আমার কিছুই দান করা হচ্ছে না এবং অনেক সময় ধারণা করি যে এটা বিশেষ ব্যক্তিদের জন্য ধনীদের জন্য আমি এক্ষেত্রে কি বা দান করব এমনটি নয় এই অভ্যাস এবং এই অবস্থানটুকু পরিহার করা প্রয়োজন আমরা সকলেই যদি শুরু থেকে সচেষ্ট হই এবং একটু পরিকল্পনা গ্রহণ করি তাহলে প্রত্যেকেই কিছু কিছু করে আল্লাহ রব্বুল আলমীর রাস্তায় মানুষের জন্য সকলের জন্য কিছু না কিছু দান করতে পারব তেমনিভাবে আমরা রমজান মাস আসলে কোরআনী করিম তেলাওয়াত করছি কিন্তু কোরআনে করিম তেলাওয়াত করার ক্ষেত্রে খতম করার জন্য তাড়াহুড়ো করা এটা বর্জন করতে হবে কোরআন তেলাওয়াতের বিষয়ে অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে তের তারতিলের সাথে তেলাওয়াত করা স্পষ্ট করে তেলাওয়াত করা এবং যে সময়টাতে তন্দ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছে মানুষ যে সময়টায় ঘুম আসছে কিংবা তেলাওয়াতের মধ্যে একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে এই সময় তেলাওয়াত না করা অতএব তাড়াহুড়ো করে কোরআন খতম করতে চেষ্টা না করা বিশেষত যখন আমরা তারাবিতে তেলাওয়াত করি তখন তারাবির তেলাওয়াতও যেন খুব তাড়াহুড়ো করে না হয় এবং খতম করার জন্য দ্রুত শেষ করার জন্য মানুষ চলে যাচ্ছে কিংবা চলে যাবে সেই ভয়ে অনেক দ্রুত তেলাওয়াত করা থেকে আমাদের বিরত থাকতে হবে বরং তেলাওয়াতের আদব রক্ষা করে তেলাওয়াতের নিয়ম রক্ষা করে প্রত্যেকটি হরফের যে মাখরাজ রয়েছে সেই মাখরাজ এবং উচ্চারণ পদ্ধতি সেদিকে লক্ষ্য করে আমাদের সকলকে তেলাওয়াত করতে রমজানের অন্যতম একটি দিক হচ্ছে ইফতার করা সাহারি করা বিভিন্ন আমল করা কিন্তু এক্ষেত্রে অনেক কি দেখা যায় যারা অপচয় করতে শুরু করে দেন ইফতারের পরিধি এবং ইফতারের বিভিন্ন রকম আয়োজন তারা করতে গিয়ে মূল এবাদত থেকে সরে যাচ্ছে সেটা নিয়ে তারা ব্যস্ত হয়ে যাচ্ছেন এবং এক্ষেত্রে অনেক সময় বলা যায় অপচয়ে লিপ্ত হয়ে যাচ্ছেন এই অপচয় থেকে আমাদেরকে বিরত থাকতে হবে না ইফতারের ক্ষেত্রে অপচয় করা যাবে না সাহারির ক্ষেত্রে অপচয় করা যাবে বরঞ্চ পরিমিতি বোধ এবং মধ্যম পন্থা আমাকে অবলম্বন করতে হবে নিজেদের পরিবার এবং নিজেদের যে বিষয়গুলো প্রয়োজন সেগুলি ব্যবহার করা এবং সেক্ষেত্রে কোনোভাবেই অপচয় লিপ্ত না হওয়া রমজানে আমরা আমাদের অনেকেই দেখা যায় ব্যবসায়িক কাজে খুব বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি আর যাদের ব্যবসা বাণিজ্য নেই তারা নিজেরা কেনাকাটায় ব্যস্ত হয়ে যাচ্ছি অনেকেই রমজান আসার সাথে সাথেই ঈদের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করি নিজেরা শপিংয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি কেনাকাটায় ব্যস্ত হয়ে যাচ্ছি এটা কোনোভাবেই করা উচিত নয় রমজান তো আল্লাহ রব্বুল্লা আলমীদের নৈকট্য অর্জনের মাস রমজান তো নিজের পাপ পঙ্কিলতা নিজের গুনাহকে ঝেড়ে ফেলে একজন আলোকিত মানুষ হওয়ার মাস রমজান তো আল্লাহ রব্বুল্লা আলমীদের ভালোবাসা অর্জনের মাস নিজের আত্মাকে নিজের রুখকে একটি পবিত্র রুখ হিসেবে পরিণত করার মাস সেক্ষেত্রে আমি কেন দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে যাচ্ছি শুধু রমজান কেন রমজান ছাড়াও তো আমাদের অধিক পরিমাণে বিভিন্ন বাজারে যাওয়া অধিক পরিমাণে মার্কেটে যাওয়া থেকে বিরত থাকা উচিত কিন্তু এই রমজান মাসে তো আমাদের আরো বেশি এক্ষেত্রে সচেতন হওয়া প্রয়োজন ছিল আমরা এ থেকে বিরত থাকব অধিক পরিমাণে কেনাকাটা করা অধিক পরিমাণে বাজারে যাওয়া থেকে বিরত থাকব বিশেষ করে মামুনরা যারা আমরা এক্ষেত্রে বেশি অভ্যস্ত হয়ে পড়েছি তারা দয়া করে এই রমজান মাসে মার্কেটে যাওয়া থেকে একটু বিরত থাকব নিজেরা যদি যেতেই হয় তাহলে পর্দার দিকে লক্ষ্য রাখব এবং রমজান মাসে আমরা কোনোভাবেই যেন বেপর্দা হয়ে এই ধরনের মানুষ যেখানে বেশি চলাচল করছে সেখানে কোনোভাবেই না যাই এই বিরত থাকার বিষয়গুলো বর্জনীয় বিষয়গুলো যদি আমরা সকলে একটু লক্ষ্য রাখতে চেষ্টা করি তাহলে আমাদের এই রমজান যথাযথ পালন করার একটি সুযোগ হবে রমজান থেকে পরিপূর্ণ উপকৃত হওয়ার সুযোগ হবে এবং যেই বরকত যেই রহমত এবং যেই মাগফিরাতের ব্যবস্থা ক্ষমার ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন রেখেছেন আমরা সেই ক্ষমা পেয়ে ধন্য হতে পারবো আল্লাহ রব্বুল আলমিনের রহমত এবং দয়া পেয়ে আমরা ধন্য হতে পারবো আমরা সকলেই আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্যশীল বান্দা হিসেবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেতে পারবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওসল্লাহ সাল্লাম আল নবীন মোহাম্মদ ওসালামু আলাইকুম রহমতুল্লাহ وبركاته